জেকবের কাহিনী অবলম্বনে দা মাঙ্কিজ প সেই রাতে ভীষণ ঠান্ডা বাইরে ড্রয়িং রুমের পর্দা তুললেই বাইরেটা দেখা যাচ্ছে যেন বৃষ্টি ভেজা ঘরে অবশ্য ফায়ার প্লেসে আগুন জ্বলছে আর সেই আগুনের আঁচে বাবা আর ছেলে দাবা খেলায় মগ্ন একটু দূরে মা বসে আছে কিছু একটা বুনছে এবং মাঝে মাঝে এক একটা মন্তব্য করছে মিস্টার হোয়াইট বাবা প্রথমে দাবার চালে বেশ কয়েকটা মারাত্মক ভুল করেছিলেন পরে অবশ্য সামনে নিয়েছেন এবার তিনি অপেক্ষা করে আছেন ছেলে কি করে সেটা দেখার জন্য ঠেলা সামলাও বাতাসের ধাক্কা মনে হচ্ছে আজ রাতে সে আর আসবে না যদিও সবচেয়ে খারাপ অবস্থাটা কেটে গেছে তার জায়গাটা জঘন্য এখানে মানুষ বাস করে লোকে ভাবে আমি দুটো বাড়ি ভাড়া দিয়েছি বলে কিছু আর আসে যায় না হ্যাঁ। সব কথায় কান দিও না দিয়ে পরের দানে তুমিই জিতবে মিসেস হোয়াইটের কথা শুনে মিস্টার হোয়াইটের গম্ভীর মুখে সূক্ষ্ম একটা হাসি ফুটল হঠাৎ দরজার বাইরে গেটের কাছে বেশ জোরে একটা শব্দ হলো ভারী একটা বুটের আওয়াজ কে আসছে এখন ছেলে হারবার্ট বলল ওই তো এসে গেছে মিস্টার হোয়াইট আপ্যায়নের ভঙ্গিতে তাড়াতাড়ি উঠে গিয়ে দরজা খুলল অভ্যাগত বিনীত ভঙ্গিতে কি যেন একটা বলল সরি দেরি হয়ে গেল বোধ হয় দেরি হওয়ার জন্য দুঃখ প্রকাশ আরে আরে বাবা ঠিক আছে ঠিক আছে ওসব কথা এখন থাক মিসেস হোয়াইট তার কথা পাত্তাই দিলেন না নবাগত দীর্ঘকায় তার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন মিস্টার হোয়াইট আলাপ করিয়ে দিই তোমাদের সাথে এই হচ্ছে সার্জেন্ট মেজর মল হ্যালো গুড ইভিনিং ম্যাডাম হাতে হাত ঘষে এবার সার্জেন্ট মেজর বসলেন মিস্টার হোয়াইট বাইরে গেলেন অতিথিকে একটু পানীয় এনে দেওয়ার জন্য আগুনের ওপর একটা কেকলিতে জল গরম হচ্ছে কিছুটা পানিও পেটে যাবার পর সার্জেন্ট মেজর বড় বড় চোখে তাকালেন কথাবার্তা শুরু হলো পরিবারের সবাই সাগ্রহে শুনছে তার কথা নানা রোমহর্ষ কাহিনী মহামারী নানা অদ্ভুত লোকেদের বিচিত্র চরিত্র এক সময় মিস্টার হোয়াইট বলে উঠলেন কম নয় কি বলো হ্যাঁ? একুশ বছরের ইতিহাস যখন ঘর ছাড়লেন তখন প্রায় কিশোর বয়স ওয়ার হাউসে কাজ করতেন দেখো দেখো ওনাকে দেখো হ্যাঁ কিন্তু তাতে কিছু ক্ষতি হয়নি আমিও না একবার ইন্ডিয়া যেতে চাই সার্জেন্ট মেজর মাথা নাড়লেন আরে যেখানে আছেন সেখানেই ভালো আছেন কিন্তু ওখানকার ওই বড় ফকির মন্দির আর জঙ্গলগুলো দেখার খুব ইচ্ছে হয় আমার বিশেষ করে বানরগুলো সেদিন কে যেন একটা ইন্ডিয়ান মাংকির কথা বলছিল মাংসের খাবার তাই না মরে সেনানায়ক বললেন না না তেমন কিছু নয় মিসেস হোয়াইট তো অবাক বানরের খাবা সার্জেন্ট মেজার উত্তর দিলেন আরে ম্যাডাম ওটা কিছুটা জাদুকরি ভৌতিক ব্যাপারের মতো হ্যাঁ? ম্যাজিকও বলতে পারেন বাবা মা এবং ছেলে তিনজনের কৌতূহলে সীমানি সবাই ঝুঁকে পড়ে শুনতে চাইল বানরে থাবা রহস্য কাহিনী কি সেই ম্যাজিক গেলাসে চুমুক দিয়ে বোধহয় কাহিনী শুরু করতে যাচ্ছেন সার্জেন্ট মেজর মরিস পকেট থেকে কি যেন একটা বের ওপর থেকে যদি দেখেন এমন কিচ্ছু না একটা বানরের ছোট একটা থাবা শুকিয়ে একেবারে মমি হয়ে গেছে বলা যায় মিসেস হোয়াইটের দিকে এগিয়ে দিলেন জিনিসটা সে আতঙ্কে পিছিয়ে গেল কিন্তু ছেলেই অত ঘাবড়ায়নি সে থাবাটা হাতে নিয়ে ভালো করে নেড়ে ছেড়ে পরীক্ষা করল এবার মিস্টার হোয়াইট ছেলের কাছ থেকে ওটা নিলেন তিনিও ভালো করে দেখে শুনে ওটা টেবিলের উপর রেখে বললেন এর মধ্যে বিশেষত্বটা কি এর মধ্যে একজন বুড়ো ফকিরের মন্ত্র শক্তি দেওয়া আছে ফকির সাহেব অবশ্য বেশ পবিত্র মানুষ তিনি প্রমাণ করতে চান মানুষের জীবন চালায় ভাগ্য অর্থাৎ যা হবার তা অবধারিত হবে কেউ রুখতে পারবে না দুঃখ সুখ সবকিছু তবে এর মধ্যে মঞ্চের বলে ক্ষমতা দেওয়া আছে যাতে তিনজন ভিন্ন ভিন্ন লোক এর থেকে তাদের মনস্কামনা পূর্ণ করতে পারবে সার্জেন্ট মেজর বেশ সিরিয়াস সুরে কথাটা বললেন তার গলা স্বর নিয়ে কেউ হালকা কৌতুক করার সাহস পেল না এবার মিসেস হোয়াইট বললেন আচ্ছা আপনি কি আপনার তিনটে ইচ্ছে তাকে জানিয়েছেন সেগুলো পূর্ণ হয়েছে হ্যাঁ অবশ্য মেজের ঠক করে গ্লাসটা নামিয়ে বুঝিয়ে দিলেন তার বিশ্বাস কত দৃঢ় আরো অনেকের কি এরকম প্রার্থনায় লাভ হয়েছে হ্যাঁ প্রথম জনের তিনটে ইচ্ছেই ফলেছে তার প্রথম দুটো ইচ্ছে কি ছিল জানি না কিন্তু তৃতীয় ইচ্ছেটি জানি সে মৃত্যু চেয়েছিল আর সেটা পূর্ণ হয়েছিল ঠিক তখনই আমি এই জিনিসটি পাই বানরের রহস্যময় থাম মাঙ্কিজ ব তার গলার স্বর এবার ভয়ঙ্কর গম্ভীর থমথমে সবাই কিছুক্ষণ বাক্য হারা হঠাৎ মিস্টার হোয়াইট বলে উঠলেন কিন্তু মরিস তোমার তিনটে ইচ্ছে যদি পূর্ণ হয়ে থাকে তাহলে এখন তো আর এই জিনিসটা রেখে তোমার কোনো লাভ নেই যা কাজ সে তো হয়ে গেছে কিন্তু তবু তুমি এটা বয়ে বেড়াচ্ছ কেন ধরে দাও আমি এটা বিক্রি করতে চাই এর ক্ষমতা তো কম নয় তবে এখন সত্যি বলতে আমি এটা বিক্রি করতে চাই না অনেক গন্ডগোল হয়েছে ইতিমধ্যে তাছাড়া লোকে এটা হয়তো কিনতে চাইবে না কেউ ভাববে গাঁজাখুরি প্রচার কেউ বলবে আগের ক্ষমতা দেখি তারপরে দাম দেব আচ্ছা ধরো তুমি যদি আরো তিনটি ইচ্ছে একে জানাও সেগুলো ফলবে সেটা জানি না বলা খুব মুশকিল সার্জেন্ট মেজার এবার জিনিসটা হাতে নিয়ে দু আঙুলে ধরে ঝুলিয়ে রাখলেন কিছুক্ষণ তারপর হঠাৎ আগুনের দিকে চাই দিলেন কি করছো বৃদ্ধ মিস্টার ওয়াই দশ ফুট আর্তনাদ করলেন তারপর আগুন থেকে ওটা তুলে আনলেন সেনানায়ক বললেন ওটাকে পুড়িয়ে দেওয়াই ভালো মরিস তুমি যদি এটা ফেলেই দিতে চাও তাহলে বরং আমরা খেতাও না এটা আমি কাউকেই দিতে চাই না তাই আগুনে ফেলে দিয়েছিলাম এখন তুমি যদি ওটা রাখতে চাও রাখতে পারো কিন্তু এরপরে যা যা ঘটবে তার জন্য আমাকে দায়ী করো না এখনো বলছি ওটা আগুনেই ফেলে দাও বৃদ্ধ মিস্টার হোয়াইট কিছুতেই রাজি নন আসলে তিনি ওটা নিজের কাছেই রাখতে চান তাই তিনি বলে উঠলেন তুমি বলতো এটা কিভাবে চালিয়েছিলে মানে পদ্ধতিটা কি খুব সোজা ডান হাতে এটাকে তুলে ধরো তারপর তোমার মনের ইচ্ছেটা জোর গলায় প্রকাশ করো কিন্তু আবার বলছি তার ফল কিন্তু ভালো হবে না আর বুড়াজনের গল্পের মতো শোনাচ্ছে না বড়ই অদ্ভুত এই কথাটা বলে মিসেস হোয়াইট রান্নাঘরে খাবার তৈরির জন্য চলে গেলেন শুধু যেতে যেতে মন্তব্য করলেন শোনো না তুমি বড় আমার জন্য চার জোড়া হাত চাইতে পারো একটু কাজের সুবিধা হয় আর কি এরপর বৃদ্ধ হোয়াইট নিজের পকেট থেকে একটা মাদুলির মতো কিছু বের করলেন আর সেটা দেখে তিনজনই হেসে উঠল অবশ্য সার্জেন্ট মেজার এবার একটু সন্ত্রস্ত তিনি মিস্টার হোয়াইটের হাত চেপে ধরলেন আর বললেন চলুন যদি কিছু ইচ্ছা প্রকাশ করতেই হয় যুক্তি যুক্তিসঙ্গত কিছু চাইবেন কিন্তু মিস্টার হোয়াইট জিনিসটা পকেটে রেখে সকলের দৃষ্টি এই বিষয় থেকে সরাবার জন্য বলে উঠলেন ওই দেখো এক এক্ষুনি রাত্রির খাবার আসছে হ্যাঁ শেষ ট্রেনটা চলে গেল বাড়ির দরজা বন্ধ হয়ে গেল মিসেস হোয়াইট তার স্বামীকে জিজ্ঞাসা করলেন আচ্ছা এই যে এটা নিলে এই পরিবর্তে সার্জেন্ট মেজরকে কিছু দিয়েছি হ্যাঁ অতি নগণ্য কিছু দিয়েছি সে তো কিছু চায়নি আমাকে দিতেও তো চায়নি আগুনই তো ফেলে দিচ্ছিল ছেলে হারবার্ট ভয় পাবার ভান করে বলল তা তো বলবেনি আমরা যদি বিশাল ধনী হতে চাই খুব সুনাম চাই বিখ্যাত হতে চাই আচ্ছা বাবা আমরা তো রাজা বা সম্রাট হওয়ার ইচ্ছেও প্রকাশ করতে পারি ব্যাস তাহলে তুমি মায়ের একান্ত বাধ্য হয়ে যাবে মা কি রাগাতে চাইছে ছেলে টেবিলের চারদিকে পাক দিচ্ছে মিস্টার হোয়াইট আবার পকেট থেকে বানরের থাবাটা বের করলেন সন্দিগ্ধ মনে দেখলেন তারপর বললেন জানি না আমি কি চাইব সেটা সত্যি কথা কিন্তু এটা পেয়ে মনে হচ্ছে আমি যেন সব পেয়ে গেছি কিছুই চাইবার নেই হারবার্ট আবার রসিকতা করে বলল কেন যদি ভাড়াটেগুলোকে তাড়াতে চাও তার জন্য মাত্র দুশো পাউন্ড লাগবে এতটুকু চাইতে তুই চেয়ে দেখ না এই কথা বলেই মিস্টার হোয়াইট মাদুরিটা ছেলের সামনে ঝুলিয়ে ধরলেন হারবার্ট মায়ের দিকে চোখ টিপল তারপর ভক্তির ভাব করে ওটার সামনে বসল মা এখন পিয়ানোর দিকে দু একটা রিড চেপে ধরলেন পিয়ানোর তারপর বৃদ্ধ মিস্টার হোয়াইট এবার নিজেই বললেন আমি দুশো পাউন্ড চাই পিয়ানোতে টুংটুং শব্দ উঠল না কেউ বাজায়নি সঙ্গে সঙ্গে মিস্টার হোয়াইটের গলা দিয়ে একটা প্রচন্ড আর্তনাদ বের হলো কি হলোটা কি স্ত্রী এবং ছেলে দৌড়ে গেল তার কাছে হ্যাঁ, এটা এটা পাক খাচ্ছে হাত থেকে বানরের পড়ে গেল মেঝে লুটাচ্ছে কি বলছোটা কি এটা সাপের মতন হাতটাকে পাখে পাখে জড়িয়ে ধরছিল হ্যাঁ। হারবার্ট ওই বানরের ধাবাটা মাটি থেকে তুলে নিয়ে বলল কিন্তু দুশো পাউন্ডের কোনো চিহ্ন দেখছি না মনে হচ্ছে দেখা যাবেও না কখনো আমি বাজি রাখতে পারি মিসেস হোয়াইট বললেন সবে বুঝরু কি বললি কল্পনা যাকে তো হ্যাঁ, তোমরা ঘাবড়িও না কোনো ক্ষতি তো হয়নি হ্যাঁ একটা শখ দিয়েছে বটে ওরা তিনজন আগুন ঘিরে বসলো বাইরে ঝোড়ো বাতাস তীব্র হল ধরছে আবার একটা শব্দ কে যেন ধাক্কা মারছে হোয়াইট এবার সন্ত্রস্ত নার্ভাস উপরে সিঁড়িতে শব্দ হচ্ছে তিনজনই এবার চুপ করে শুনছে কিসের শব্দ ধীরে ধীরে ঘুমের সময় এগিয়ে এলো গুড নাইট জানিয়ে হার্বার্ট বলল গুড নাইট মনে হয় কাল বিছানায় তোমরা টাকাটা পেয়ে যাবে আর ওটা ওয়ার্ড্রোবে রাখা মাত্র ছাদে আরো জোরে দুমদাম শব্দ শুরু হবে তবু একমাত্র হারবাটি অন্ধকারে বসে রইল এবার তার মুখ বিভৎস হয়ে উঠছে মুখে একটা অদ্ভুত হাসি তার কিছুটা ভীষণ ভীষণ জল তেষ্টা পেয়েছে তার সে হাত বাড়িয়ে বানরে থাবাটা কাঁপছে হাতের ঘাম কোটে মুছে এবার সে শুতে চলে গেল পরের দিন একটা উজ্জ্বল সকাল ব্রেকফাস্ট টেবিলে সবাই এখন খোশ গল্পে মত্ত বানরের থাবা নিয়ে গত রাতের ভয় নিয়ে নিজেরাই হাসি ঠাট্টা করছে <laughs> কিছুই তো হলো না হয়তো সকাল বলেই সকলে এখন বেশ বাস্তব গত রাতের গা ছমছমে ভাবটা হ্যাঁ, এখন একেবারেই নেই কিন্তু বানরের ধাবাটা এখন কোথায় হয়তো নোংরা জিনিসটা একটা সাইড বোর্ডের ওপর অবহেলায় পড়ে রয়েছে বোঝাই যাচ্ছে এর অলৌকিক গুণপনায় কেউ এখন বিন্দুমাত্র বিশ্বাস করছে না হঠাৎ মিসেস হোয়াইট বললেন আরে সব সোলজারই একরকম কি একটা ফালতু গল্প হাঁকলো আর এই আধুনিক যুগে এইভাবে মানুষের ইচ্ছা পূরণ হলে তো আর কথাই ছিল না কই কোথায় তোর বাবার চাওয়া দুশো পাও পাওয়া গেল হারবার সুযোগ পেয়ে আবার ইয়ার্কি মারলো <laughs> বোধহয় আকাশ থেকে পড়বে <laughs> মিস্টার হোয়াইট তবু বললেন না শোনো মরিস বলছিল এসব নাকি খুব স্বাভাবিক স্টাইলে ঘটে এমন ভাবে হবে তোমার মনে হবে কোইন্সিডেন্স এবার হারবার টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো না আমি যাই আর আমি না ফেরা পর্যন্ত কিন্তু টাকাগুলো নষ্ট করে ফেলো না আমার আশঙ্কা বাবা এই চিন্তা তোমাকে প্রচন্ড লোভী করে তুলবে আর তখন আমরা সবাই তোমায় ছেড়ে চলে যাব <laughs> হার্বার্ট রাস্তায় বেরিয়ে গেল মিসেস হোয়াইট খুশি তার স্বামী একটা অদ্ভুত কথায় বিশ্বাস করে জোর অপদস্থ হয়েছে হঠাৎ দরজায় টোকা বোধ হয় পোস্টম্যান ইতিমধ্যে মিসেস হোয়াইট সার্জেন্ট মেজার সম্পর্কে নানা অপ্রীতিকর মন্তব্য করেছে যত সব বুঝরুকি যদি আবার কখনো তোমার ওই সেনানায়ক আসে দেখবে মজা হার্বার তোকে খেপিয়ে পাগল করে দেবে না না একটা কথা কিন্তু সত্যি জিনিসটা আমার হাতে ছটফট করে নড়ছিল কিন্তু আমি কিন্তু শপথ করে বলতে পারি এখনো এই কথা বলছো আরে বাবা নিশ্চয়ই বলবো কোনো সন্দেহ নেই আমি স্পষ্ট অনুভব করলাম যাকে এখন কি ব্যাপার তার স্ত্রী কোনো জবাব দিল না সে তখন ঘরের বাইরে একটা লোককে দেখতে পেয়েছে লোকটা অদ্ভুত ভাবে বাইরের ঘরের ভেতরটা উঁকি দিয়ে দেখার চেষ্টা করছে মনে হয় মনে হয় ঘরের ভেতর আসতে চাইছে কেন জানি মিসেস হোয়াইটের মনে হঠাৎ দুশো পাউন্ডের কথাটা মনে এলো লোকটার সুসজ্জিত পোশাক মাথায় নতুন সিল্কের টুপি চকচক করছে সে গেটের কাছে এসে কোথাও তারপর বাগানে হাঁটতে হাঁটতে এসে দরজায় হাত রাখলো হঠাৎ মনস্থির করে এক ধাক্কায় দরজাটা খুলে ফেলল মিসেস হোয়াইট দরজার কাছে এগিয়ে গেলেন একটু পরেই একজন অচেনা লোককে নিয়ে ঘরে ঢুকলেন তিনি লোকটা কোনো একটা কারণে বেশ অস্বস্তি পাচ্ছেন কিছু মনে করবেন না প্লিজ আসলে না ঘরটা এখনো ঠিক গুছিয়ে ওঠা হয়নি কিন্তু লোকটা এখনো পর্যন্ত কোনো কথা বলেনি কি চায় একটু পরে লোকটা তার প্যান্টের পকেট থেকে একটা কাপড়ের টুকরো কিংবা তুলোর মতন কিছু একটা বের করে বলল আমাকে এখানে আসতে বলা হয়েছে আমি যেখান থেকে আসছি সেই জায়গাটার নাম ম অ্যান্ড মেগিন্স হ্যাঁ? কি হয়েছে হার্বার্টের কিছু হয়েছে নাকি কি হয়েছে কি হয়েছে বলুন মিস্টার হোয়াইট শান্তভাবে বললেন ওহে ছেলের মা একটু আস্তে আস্তে বসো এখনই ধুম করে কিছু ভাববে না আচ্ছা স্যার আশা করব আপনি কোনো দুঃসংবাদ আনেননি আই এম সরি ছেলেটা কি চোট পেয়েছে কোনো খুবই মারাত্মক চোট সে আহত কিন্তু কোনো যন্ত্রণা হচ্ছে না তার মানে ও থ্যাংক গড স্যার ভয় পাইয়ে দিয়েছিলেন ও কিন্তু লোকটার মুখে এখন আশঙ্কা ছায়া সেই দেখে মিসেস হোয়াইট চমকে উঠলেন তার দম বন্ধ হয়ে এলো স্বামীর কাছে গিয়ে তার কাঁপা কাঁপা হাত তার হাতের উপর রাখলেন বেশ কিছুক্ষণ সবাই চুপচাপ মিস্টার হোয়াইট বলে উঠলেন সে মেশিনে আহত হয়েছে তাই তো তারপর উদাস হয়ে জানলার তাকালেন মিস্টার হোয়াইট তার স্ত্রীর হাত ধরে আছেন এখন প্রায় চল্লিশ বছর আগে যেমন আকুল ধরতেন ভীষণ আঘাত সেই আমাদের লোকটা কাঁচতে কাঁচতে উঠে জানলার কাছে গেল আমাদের আমাদের কোম্পানি আমাকে নির্দেশ দিয়েছে আপনাদের জানাতে যে কোম্পানি এই ঘটনায় মর্মাহত আপনাদের ক্ষতিতেও সহানুভূতি জানাচ্ছে দেখুন আমায় ভুল বুঝবেন না আমি কর্মচারী মাত্র খবরটা জানাতে আমার উপর আমার উপর আদেশ দেওয়া হয়েছে স্বামী স্ত্রী মুখ বিবর্ণ লোকটার মুখ কিরকম অদ্ভুত সার্জেন্ট মেজারের কথা কতটা সত্যি সেটা প্রমাণ করার জন্যই যেন তার আশা সে আরো বলল ম অ্যান্ড মেগিন্স কোনো দায় নিতে রাজি নয় কিন্তু তবু আপনাদের ছেলের সার্ভিসের মূল্য স্বীকার করে তারা কিছু টাকা ক্ষতিপূরণ হিসেবে আপনাদের দিতে ইচ্ছুক মিস্টার হোয়াইট এবার স্ত্রীর হাত ছেড়ে দিলেন তারপর সংবাদবাহকের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলেন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, কত টাকা দুশো পাউন্ড মিসেস ওয়াইকে গলায় অস্ফুট প্রার্থনা সেটার দিকে মন না দিয়ে শুকনো ঠোঁট জিভ দিয়ে চেটে সামান্য হাসার চেষ্টা করলেন বৃদ্ধ মিস্টার হোয়াইট <laughs> তার কোনো মানে বোঝা যায় না তারপর জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়লেন দু মাইল দূরে কবস্থানে মৃত সন্তানকে সমাধিস্থ করে কয়েক দম্পতি ফিরে এলেন অন্ধকার চারপাশ ভীষণ নিস্তব্ধ যত তাড়াতাড়ি শুরু তত তাড়াতাড়ি শেষ একটা কাহিনী ভালো করে আরম্ভ না হতেই যেন শেষ হয়ে গেল তারা কিচ্ছু বুঝে উঠতে পারেননি এখনো এত বড় শোক মৃত্যু আকস্মিক সহ্য করাও খুব কঠিন দিন কাটতে থাকে বার্ধক্য তাদের মনকে আরো দুর্বল করে দেয় অদ্ভুত একটা বিতৃষ্ণা জাগে মনে স্বামী স্ত্রীও পরস্পরের সঙ্গে তেমন একটা কথাবার্তা বলেন না সমস্ত জীবনটাই যেন একটা বোঝা মনে হয় এইভাবেই একটা সপ্তাহ কেটে গেল এক রাতে বৃদ্ধ মিস্টার হোয়াইটের ঘুম ভেঙে গেল হাত বাড়িয়ে বুঝলেন বিছানায় তিনি একা ঘরে নিশ্চিত্র অন্ধকার চাপা কান্না শব্দ যেন বৃদ্ধা মহিলার কান্না মিস্টার হোয়াইট বিছানায় উঠে বসে বললেন কি হলো আরে শুতে এসো ঠান্ডা লেগে যাবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন মিসেস হোয়াইট কিছুতেই বুঝিয়ে তাকে শান্ত করা যাচ্ছে না হঠাৎ একটা চিৎকার সেই নাই কোথায় ছিল কি হয়েছে তোমার কাছেই আছে তোমার কাছে আছে তুমি তুমি সেটা রেখে দিয়েছো আমি জানি তুমি সেটা নষ্ট করো আমাকে না আমি সেটা চাই ওটা ওই ঘরের ব্যাকেটের পিছনে আছে কিন্তু হঠাৎ তুমি সেটা কেন কি কি দরকার তোমার বলো ওটার কথা তো হঠাৎ মনে পড়লো যেন আগে কেন মনে পড়েনি কেন ভুলে গিয়েছিলাম ইচ্ছের কথা একটা ইচ্ছে কাছে আরো দুটো বিষয় তো চাওয়া যায় ওই মাঙ্কিস বয়ের কাছে তাই না বলছো তোমার কি একটাতেও যথেষ্ট শিক্ষা হয়নি না না না না না না আমরা আরো চাইবো আমরা আরো চাইবো আরো দুটো প্রার্থনা প্লিজ প্লিজ ওটা নিয়ে এসো প্লিজ কি চাইবে একটা ইচ্ছে হ্যাঁ, আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও তুমি কি পাগল হয়ে গেছো তুমি ওটা তাড়াতাড়ি দাও ওটা নিয়ে এসো যাও যাও যাও যাও যাও হ্যাঁ, যা বলছি করো প্লিজ ওটা নিয়ে এসো আমার ছেলে আমার সন্তান শোনো এই বিছানায় যাও আমি বলছি তুমি শুতে যাও তুমি কি বলছো তার মানে তুমি নিজেই বুঝতে জানা ওই অলৌকিক বস্তুটাকে বুড়ো এবার অন্ধকারে চলে গেল পার্লারের দিকে হ্যাঁ ঠিক জায়গাতেই আছে এই তো হ্যাঁ, তার বুক তো করছে বলো প্লিজ শিগগির তোমার ইচ্ছাটা জানাও এটাকে কিন্তু কিন্তু সেই ইচ্ছা প্রকাশ হবে চূড়ান্ত মূর্খামি খুবই অশুভ বলছি করো আমার ছেলে আবার বেঁচে উঠু হাত থেকে নিজে খসে পড়লো অলৌকিক জিনিসটা বৃদ্ধ মিস্টার হোয়াইট ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন সেই জিনিসটা থেকে মিসেস হোয়াইট এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে রয়েছেন ঘরে মোমবাতির আলো মিটমিট করে চলছে হঠাৎ হঠাৎ দরজায় টোকা খুব আসতে যেন শোনাই যাচ্ছে না তবে শব্দটা সামনের দরজা থেকে আসছে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলেন তিনি শব্দটা প্যাসেজেও শোনা যাচ্ছে এবার এবার আওয়াজটা বারবার হতে থাকলো মিস্টার হোয়াইটের দম আটকে আসছে দৌড়ে ঘরের দিকে ফিরতে চেষ্টা করলেন আর ঘরে ঢুকেই দরজাটা বন্ধ করে দিলেন ঠিক সেই সময় দরজায় আবার টোকার শব্দ এবার কিন্তু বেশ জোরে সারা বাড়িতেই শোনার মতো মিসেস হোয়াইট চমকে উঠে বললেন বিশেষত একটা ইঁদুর সিঁড়ির উপর দেখেছিলাম এরপর মিসেস হোয়াইট বিছানায় উঠে বসলেন এবার এবার প্রচন্ড শব্দ সারা বাড়িতে একটা প্রতিধ্বনি সৃষ্টি করলো মিসেস হোয়াইট চিৎকার করে বলে উঠলেন এটা এটা হারবার্টের টোকা সে এসেছে দরজায় ধাক্কা দিচ্ছে এরপর দৌড়ে তিনি দরজার কাছে গেলেন কিন্তু বৃদ্ধাকে চাপতে ধরলেন মিস্টার হোয়াইট কি করতে চাইছো তুমি আমার ছেলে আমার এসেছে বোধহয় বোধহয় কাছে এসে গেছে জানো তুমি তুমি আটকে ঈশ্বরের দোহাই ওকে ঘরে ঢুকতে দিও না এবার ঘরে নখ হচ্ছে মিসেস হোয়াইট হঠাৎ নিজেকে জোর করে ছাড়িয়ে নিয়ে দরজার দিকে দৌড়ে গেলেন মিস্টার হোয়াইট তার পিছু পিছু ল্যান্ডিং পর্যন্ত গেলেন তারপর চিৎকার করে ডাকতে থাকলেন শুনছো তুমি আমার কথা শোনো একবার যেও না মিসেস হোয়াইট দৌড়ে সিঁড়ি দিয়ে নামছেন তারপর দরজার চেন খুললেন ঝমঝম শব্দ তার সঙ্গে তার চোরালো নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে শব্দ শেখর তুমি তুমি এসো আমি খুলতে পারছি না মিস্টার হোয়াইট এবার হামাগুড়ি দিচ্ছেন তিনি তিনি বানরের ধাবাটা শুধু খুঁজছেন বাইরের কেউ ঘরে আসার আগেই যদি জিনিসটা পাওয়া যায় এদিকে এদিকে প্রচন্ড ধাক্কা শব্দে দরজা কাঁপছে এর মধ্যেই একটা চেয়ার টেনে দরজার সামনে রেখেছেন মিসেস হোয়াইট কল বোধহয় খুলে গেল বাইরের কেউ এবার ভেতরে আসবে এক্ষুনি ঠিক ঠিক সেই মুহূর্তে মিস্টার হোয়াইট বানরের খাবারটা খুঁজে পেলেন তারপর তিনি তার তৃতীয় এবং শেষ ইচ্ছেটা উচ্চারণ করলেন সঙ্গে সঙ্গে সব শব্দ ধাক্কার আওয়াজ বন্ধ যদিও এখনো ঘরের মধ্যে প্রতিধ্বনি চলছে শোনা যাচ্ছে চেয়ারটা শব্দ দরজা খোলা শব্দ হঠাৎ হঠাৎ এক ঝলক ঠান্ডা বাতাস শরীরে পৌঁছে গেল এবং এবং সঙ্গে সঙ্গে আসতো হাজার কান্না চরম হতাশার কান্না সেই কান্না বাইরের গেট পর্যন্ত পৌঁছে যাচ্ছে কেউ এসেছিল কিন্তু কিন্তু চলে গেল শেষ পর্যন্ত ঘরে ঢুকতে পারল না কেন আসলে বৃদ্ধ মিস্টার হোয়াইট তার তৃতীয় প্রার্থনাটা ইতিমধ্যেই উচ্চারণ করে জানিয়ে দিয়েছেন বানরের থাবা আমার মৃত ছেলে বেঁচে উঠলেও তাকে এ বাড়িতে এ ঘরে কোনোদিন আসতে দিও না oh my monkey's paw this is my third and last wish